সাবধান করা হয়েছে আজকের থেকে আমরা কেয়ামতের পূর্ব লক্ষণ এবং ফিতনা সম্পর্কে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সাথ করেছেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة তোমরা ওই ফিতনা থেকে সাবধান থাকো ওই ফিতনা থেকে বেঁচে থাকো লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা যে ফিতনা শুধুমাত্র তোমাদের মধ্যে যারা জালিম যারা অন্যায়কারী তাদের মধ্যেই ফিতনা আক্রান্ত হবে তা নয় বরং এ ফেতনা মমিন কাফের সকলকেই আক্রান্ত করবে সুরান ফাল আট নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াত হাদিসেও আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম সাবধান করেছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستكون فتن অচিরেই অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম যে ব্যক্তি সেই ফিতনার সময় বসে থাকবে বসা ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তির চেয়ে উত্তম হবে মাসি আর দাঁড়ানো ব্যক্তি উত্তম হবে চলনেওয়ালা ব্যক্তির থেকে ওয়াল মাসি ফিহা খায়রুম আবার চলন্ত ব্যক্তি উত্তম হবে ওই ব্যক্তি থেকে যে দৌড়ায় তার অর্থ হচ্ছে এই ফেতনায় যে যত বেশি জড়াবে সে তত ক্ষতিগ্রস্ত হবে মান যে ব্যক্তি সেই ফেতনার দিকে উকি নিয়ে উকি মেরে তাকাবে ফেতনাও তার দিকে তাকাবে তাকে লক্ষ্যস্থল বানাবে এবং তাকে আক্রান্ত করবে ফামান ওয়াজাদা মালজান আও সুতরাং যে ব্যক্তি সেই ফেতনা থেকে বাঁচার কোনো স্থান খুঁজে পাবে আও মাআদান আশ্রয়স্থল খুঁজে পাবে ফালিয়াউদ্দিহি অবশ্যই যেন সে সেই আশ্রয়স্থলে চলে যায় সহি বুখারির আট হাজার একাশি এবং তিন হাজার ছয়শো এক নম্বর হাদিস সহি মুসলিমের সাত হাজার চারশো উনত্রিশ নম্বর হাদিস এ হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন ফিতনা যখন সংঘটিত হবে তার থেকে নিজেকে মুক্ত রাখার জন্য عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের সাদ করেছেন মানুষের সামনে এমন একটি মুহূর্ত আসবে জামরে সে সময় দিনের উপরে যে স্থির থাকবে দিনের উপরে স্থির থাকাটা জ্বলন্ত আঙ্গারকে হাতে ধারণ করার মতো কষ্টকর হবে হাদিসটি আছে তিরমিজির দুই হাজার দুইশো পঁয়ষট্টি নম্বর হাদিস এমনি ভাবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম আরো এরশাদ করেছেন বাদিরু বিল আমাল ফিতানান কাতেতাই লাইলিল মুসলিম তোমরা আমলের মাধ্যমে ওই ফিতনার মোকাবেলা করো যে ফিতনা কাতেতাই লাইলিল মুসলিম অন্ধকার রাতের টুকরার নেয় ইউসবিহুর রজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান একজন ব্যক্তি সকালবেলা মমিন অবস্থায় উঠবে সন্ধ্যায় সে কাফের হবে আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু অথবা সন্ধ্যায় সে মমিন থাকবে সকালবেলা কাফের অবস্থায় উঠবে ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া সে তার দিনকে বিক্রয় করবে দুনিয়ার সামান্য পয়সার বিনিময় সামানের বিনিময় এ হাদিসটি আছে সহি মুসলিমের তিনশো আঠাশ নম্বর হাদিস তিরমিজির দুই হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস আবু দাউদের চার হাজার দুইশো একষট্টি নম্বর হাদিস ইবনে মাজার তিন হাজার নয়শো একষট্টি নম্বর হাদিস এ হাদিসে আরেকটি জিনিস লক্ষ্য করা গেল এই ফেতনা বলতে দিনের উপরে ফেতনা আসবে মানুষ তার দিনকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে আর এই সুযোগটা সাধারণ লোকের চেয়ে বেশি আসবে যারা আলেম তাদের জন্য কারণ দিন বিক্রয় করা দুনিয়ার জন্য এটার অনেকগুলো মাধ্যম আছে এক হচ্ছে পয়সার বিনিময়ে কোরআন এবং হাদিসের ফতুয়াকে ঘুরিয়ে দেওয়া সাধারণ যদি বলেন তাহলে এরকম হতে পারে একজন লোক নিজের স্ত্রীকে তালাক দিল হুজুরকে এসে বলল যে তালাক তো দিয়ে ফেলেছি রাগের মাথায় এখন কোনো পথ খুঁজে আছে কিনা আপনার জন্য পাঁচ হাজার টাকা রেডি করা আছে এবারে হুজুর খুঁজে বলল যে হ্যাঁ আপনার বউ তালাক হয় না বা এরকম করেন তাহলে সহজে এটা হিলা করেন নইলে এমনি ভাবে রাষ্ট্রীয় পর্যায়ে গেলে দেখা যায় বিভিন্নভাবে সরকারের অবৈধ নীতিমালাকে হাসিল করার জন্য বৈধ করার জন্য ফতুয়া জারি করা সামাজিক পর্যায়ে গেলে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য চালু করা বিভিন্ন কোম্পানি আছে এমএলএম কোম্পানি ইত্যাদি কোম্পানির মাধ্যমে দেখবেন যারাই একটু ইসলামের পথে আছে এই লোকগুলোকে একদল আলেমরা ফতুয়া দিয়ে এখানে ঢুকিয়ে দেয় এরপরে তারা যারা এক সময় দিনে দাওয়াতের কাজ করত সেই লোকগুলোকে ঢুকিয়ে দিল ডান বাম বুঝিয়ে দিল এখন তারা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে এমনি ভাবে আরো যদি উপরে যান তাহলে দেখবেন আন্তর্জাতিক ভাবেও একদল এক শ্রেণীর আলেম এহুদি খ্রিস্টানদের যাতে সুবিধা হয় সে পক্ষে তারা ফতুয়া জারি করে এবং যে সমস্ত আলেমেরা কোরআন এবং হাদিসের সহি কথা বলে তাদেরকে খাওয়ারেজ বা এরকম কিছু বলে তারপরে তাদেরকে কালারিং করে দেওয়া বিতর্কিত করে দেওয়া বর্তমান সময়ে এটা খুব বেশি যে সমস্ত ওলামায় কেরামরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সব কিছু ত্যাগ করে কোরআন এবং হাদিসের কথা বলে আন্তর্জাতিকভাবে যারা মুসলিম উম্মাকে রক্ষা করার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন তাদের পক্ষে কথা বলে সে আলেমদেরকে পাইকারিভাবে খাওয়ারেজ বলা হচ্ছে আপনারা জানেন খাওয়ারেজ একটা সম্প্রদায় এরা আলী রবি আল্লাহ আনহুর মতো ব্যক্তিকে কাফের বলেছিল ঘটনা আপনাদের হয়তো জানা আছে সিফিনের যুদ্ধে একদল লোক আলী রাজি আল্লাহ আনহুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হল প্রথমে ছিল আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ আনহুর মাঝে এবং আলীর মাঝে যুদ্ধ সেই যুদ্ধে আলী রাজি আল্লাহ তালা আনহুর বাহিনী বিজয় লাভ করছিল আর আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালা আনহুর বাহিনী পরাজিত হচ্ছিল এই মুহূর্তে আমর আব্দুল আস রাজি আল্লাহ তালা আনহুর পরামর্শে আমিরে মহাবিয়ার লোকেরা পীরের উপরে কোরআন উঁচু করে ধরল এবং বলল এই কোরআন দিয়ে আমরা ফয়সলা করবো আলী রাদি আল্লাহ আনু তখন বলেছিলেন যে এটা একটা চালাকি ওদের বিরুদ্ধে যুদ্ধ করো একদল লোক বললো না না এটা কেমন হয় তারা আহ্বান করছে কোরআনের দিকে আর আপনি আহ্বান করছেন যুদ্ধ করার দিকে কথা অনেক গুরুত্বপূর্ণ এমন কিছু কথা আছে যার মোকাবেলা করা যায় না যখন এরকম কথা সামনে এসে গেল যে আলী তারা তো আমাদেরকে আহ্বান করছে কোরআনের দিকে আর তুমি আমাদেরকে আহ্বান করছো যুদ্ধ করার জন্য যদি এই মুহূর্তে তুমি যুদ্ধ বিরতি না করো তাহলে তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ করা শুরু করব আলী রাজি আল্লাহ আনহু যুদ্ধ থামালেন আলোচনা হল উভয় পক্ষের সিদ্ধান্ত হল তারা ছয় মাস সময় নেবেন আলীর পক্ষ থেকে আবু মুসা শাহরি রাজি আল্লাহ আনহু আর আমির মহাবিয়া রাজের পক্ষ থেকে আমর আব্দুল আস রাজি আল্লাহ আনহু এই দুজন বিচারক নিয়োগ হলেন এই দুজনের ছয় মাস পরে সিদ্ধান্ত দিবেন সেটা উভয় পক্ষ মানবে বিচারক মানা হল তৃতীয় পক্ষ বিচারক মানা হল এই সময় একদল মানুষ দাঁড়িয়ে বলল না আলী তুমি কাফের হয়ে গেছো কোরআন হাদিস বাদ দিয়ে তুমি কেন বিচারক মানলা এই লোকগুলো মূলত আলী রাবি আল্লাহ তালা আনহু যে বিচারক মেনেছিলেন তাদের কোরআন হাদিসের ভিত্তিতেই সালিস নিয়োগ করা না যায় না তৃতীয় পক্ষ বিচারক নির্ধারণ করা না যায় না যদি কোরআন সুন্না মোতাবেক বিচার করে এটা যদি কেউ স্ত্রী তালাক দেয় সেক্ষেত্রে এরকম মশলা আছে কোরআন এই বিষয়টা উল্লেখ করা আছে আলী রাজি আল্লাহ তালা আনু কেন এই বিচারক মেনে নিলেন তৃতীয় পক্ষের বিচার কেন মেনে নিবেন এ কারণে আলী রাজি আল্লাহ তালানুকে কাফের বলা শুরু করলো এবং এই লোকগুলো কথা বলতো কোরআন দিয়ে আলী রাজি আল্লাহ তালানু একদিন খোব্বা দিচ্ছেন কুফার মসজিদ জামে মসজিদে মসজিদের কোনার থেকে একজন খারিজি দাঁড়িয়ে বলল ইদিল হুকমু ইল্লা ইল্লা আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না কথা তো সত্য কোরআন আয়াত এ সময় আলী রাজি আল্লাহ আনহু তার ঐতিহাসিক একটা বাণী দিয়েছিলেন যেটা এখন আরবের প্রভাব কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল কথাটা সত্য উদ্দেশ্য খারাপ কথা সত্য মতলবটা খারাপ এনিল হুকমু ইল্লা কথাটা সত্য আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না বাকি এটার দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে আলী রাজি আল্লাহ তালা আনহু যেহেতু সালিশ নিয়োগ করেছেন এই জন্য তিনি কাফের হয়ে গেছেন এই লোকগুলোকে বলা হয় খাওয়ারেজ যারা একজন খালিফাতুল মুসলিমিনকে তাকফির করে কাফের করেছিল এই দলিল দিয়ে বর্তমানের একদল আলেমেরা মুসলিম দেশের যে শাসকগুলো আছে যারা গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এবং যারা তাদের সংবিধানে আল্লাহর নাম পর্যন্ত বরদাস্ত করে না এই শাসকের বিরুদ্ধে যেই শাসকেরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে যে শাসকেরা মূর্তির সামনে গিয়ে মানুষকে নীরব নীরবতা পালন করতে উদ্বুদ্ধ করে আপনারা এটা ভালো করে জানেন আমরা সালাতে দাঁড়াই এই সালাতে দাঁড়ানো কিয়াম এটা কি ফরজ এবাদত তাহলে সালাতে দাঁড়ালে যদি এবাদত হয় এই দাঁড়ানোটা একটা এবাদত এটা যদি আল্লাহকে করা আল্লাহর জন্য করা হয় আল্লাহর ইবাদত আর যদি কোনো ব্যক্তি একই জিনিস কোনো মূর্তির সামনে গিয়ে করে তাহলে কার এবাদত এটা মূর্তির এবাদত কোন মুসলিম জাতি মূর্তির এবাদত করতে পারে না মূর্তির এবাদত সমর্থন করতে পারে না এখন যারা স্মৃতির মূর্তি এরকম ভাবে ইতিহাসের মূর্তি অমুকের মূর্তি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে স্কুলে কলেজে সব জায়গায় যারা মূর্তি স্থাপন করছে এই শাসকদেরকেও যারা স্থির করবে এই শাসকদের বিরুদ্ধে কথা বলে যারা তাদেরকেও খাওয়ারেজ বলছে কোরআনের একটা আয়াতে বলা হয়েছে তোমরা আল্লাহর আনুগত্য করো আনুগত্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর শাসক তাদের আনুগত্য করো এই আয়াতটাকে পীরেরা ব্যবহার করে এই আয়াতটাকে বর্তমান নাস্তিক মোরতাদ ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ এই শাসকদের সমর্থক যারা আলেম তারা ব্যবহার করে বিষয়টা আপনাদের ক্লিয়ার ভাবে বোঝা উচিত কারণ হচ্ছে এই এটা সুরায় নেশার উনষাট নম্বর আয়াত এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন আমানু আতিউল্লাহ ওয়া আতিউর হে ইমানদারগণ তোমরা আতিউল্লাহ আল্লাহর এতাআত করো আতিউ শব্দ এখানে আছে ও আতিউর রসুল এবং আত করো আনুগত্য করো রাসুলের ওয়াউলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর যারা কর্তৃত্ববান শাসক যারা তাদের আনুগত্য করো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহর আর্গে আত্মীয় শব্দটা আছে আল্লাহর আনুগত্য করে তাহাত করো আল্লাহর রাসুলের বেলায় বলা হয়েছে ওয়াতি ওর রাসুল আর রাসুলের এটা আত করো আনুগত্য করো কিন্তু উলুল আমরের ক্ষেত্রে আতিয় শব্দ আনা হয় নাই কারণ কি বিষয়টা পরিষ্কার উলুল আমরের আনুগত্য হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা আতিউল্লাহ আতিউর রাসুলের অধীনে থাকবে উলুল আমর শাসক গোষ্ঠীর আনুগত্য হবে ততক্ষণ পর্যন্ত বা কোনো আলেমের আনুগত্য হবে ততক্ষণ পর্যন্ত কোন নেতার আনুগত্য হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে নেতা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে আল্লাহর আনুগত্য করবে রাসুল আনুগত্য করবে এই জন্য উলুল আমরের আগে আতিউ শব্দ উল্লেখ করা হয় নাই আর যেই শাসকেরা যে আলেমেরা অথবা যে নেতা নেত্রীরা আতিউল্লাহর মধ্যে নেই আল্লাহর আনুগত্য করে না রাসুলের আনুগত্য করে না অথবা আংশিক করে যেটা করতে তাদের এহুদি খ্রিস্টান বন্ধুরা কিছু মনে করবে না রোজা রাখলে এহুদি খ্রিস্টান বন্ধুদের কোনো আপত্তি নেই বরং তারাও রমজান মাসের প্রথম দিকে হোয়াইট হাউস পর্যন্ত মুসলিমদের আর সম্মানার্থে ইফতার মাহফিল দেয় ইফতারে কোনো আপত্তি নেই রোজা রাখলে কোনো আপত্তি নেই পাঁচ অক্ট নামাজ পড়লে কোনো আপত্তি নেই এরকম যেসব বিষয়গুলো কাফেরদের কোনো আপত্তি নেই এগুলো তারা পালন করে আর যেগুলো কাফেরদের আপত্তি আছে চোরের হাত কাঠায় কাফেরদের আপত্তি আছে এরকম ভাবে যদি বিবাহিত জেনাবে বিচার করাকারীকে হত্যা করা হয় পাথর ছুঁড়ে তাদের আপত্তি আছে এরকম ভাবে যারা মানুষকে খুন করলে তার কেসাস হিসেবে তাদেরকেও তরবারি দিয়ে হত্যা করা হবে এটাই আপত্তি আছে আপনারা দেখেন নাই সৌদি আরবে যখন কয়েকজন বাংলাদেশিকে হত্যা করা হলো তারা কাউকে হত্যা করেছে এর বিনিময়ে সেখানে কিছু কোরআনের আয়াত্ত আছে বিধান আছে এই কারণে কয়েকজন লোককে হত্যা করলো এরপরে বাংলাদেশের পত্র পত্রিকায় তোলপাড় হয়ে গেল বর্বর আইন অমুক আইন তমুক আইন এই সময় যে আইনটা বাস্তবায়ন করেছে সেটাই কোন বর্বর আইন না কোরআনের আইন তাহলে যারা কোরআনের আইনকে বর্বর আইন মনে করে আল্লাহর বিধানকে অচল মনে করে আল্লাহ বললেন সুদ হারাম এরা সব ব্যাংকে সুদের লাইসেন্স দিয়ে হালাল করে দিল বৈধ করে দিল আল্লাহ বললেন মূর্তি হারাম মিন আমালের সেই তন ফাজেতানি বহু মূর্তির থেকে দূরে থাকো এরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি একেবারে তৈরি করে সবার কাছে পৌঁছে দিল এই রকম শাসক গোষ্ঠীর পক্ষে যারা ফতুয়া দেয় এদেরকে যারা উলুল আমর বলে কোরআনের আয়াত দিয়ে আনুগত্য করতে বলে সেই আলেমদেরকেও মনে রাখতে হবে তারা এই হাদিস অনুযায়ী পড়ে যায় দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থের জন্য দুনিয়ার সামান্য সম্পদের জন্য দুনিয়ার সামান্য উদ্দেশ্য পূরণ করার জন্য তারা দিনকে বিক্রি করে দিবে হাদিসটা আছে সহি মুসলিমের তিনশো আঠাশ নম্বর সোনানের তিরমিজির দুই হাজার একশো পঁচানব্বই নম্বর আবু দাউদের চার হাজার দুইশো একষট্টি নম্বর এবনে মাজার তিন হাজার নয়শো একষট্টি নম্বর হাদিস আমাদের মনে রাখতে হবে যে সমস্ত শাসকেরা আল্লাহর আনুগত্য করে না আল্লাহর রাসুলার আনুগত্য করে না কোরআন সুন্না মোতাবেক শাসন করে না সেই লোকগুলোকে কোরআনের পরিভাষায় উলুল আমর বলা হয় নাই বরং তারা ইসলামের পরিভাষায় উলুল খমর উলুল আমর নয় বরং উলুল খমর উলুল আমর মানে যারা মুসলিম জাতির দায়িত্বভার গ্রহণ করেছে নেতৃত্ব দেওয়ার যোগ্য আর উলুল খমর মানে হচ্ছে মদের হেফাজতকারী এরা মুসলিমদের হেফাজতকারী নয় এরা মদের হেফাজতকারী আমাদের মনে রাখতে হবে যদি কোরআন সুন্নার উপরে চলতে গিয়ে রাষ্ট্রের কোন আনুগত্যের পরিপন্থী কাজ আকিরা পোষণ করতে হয় দেশের বিরুদ্ধে চলে যায় আপনি সেজন্য মানুষের কাছে দেশদ্রোহী হবেন কিন্তু এটাও মনে রাখতে হবে যারা আল্লাহর বিধানকে সব জায়গা থেকে উৎখাত করেছে তাদের মনের বিরুদ্ধে যেগুলো অথবা সংবিধানের বিরুদ্ধে যেগুলো সেগুলো যারা বাতিল করে দিয়েছে তারা আল্লাহদ্রোহী হয়েছে একজন মুসলিম একজন মুসলিম শত লক্ষবার রাষ্ট্রদ্রোহী হতে পারে আল্লাহদ্রোহী হতে পারে না সুতরাং একজন মুসলিমকে পরিষ্কার ঘোষণা করতে হবে যদি আল্লাহর বিধান পালন করতে গিয়ে আল্লাহর আইন মানতে গিয়ে রাষ্ট্রদ্রোহী হতে হয় আমি তা হতে রাজি তবু আমি আল্লাহদ্রোহী হতে রাজি না আল্লাদ্রোহী যারা হয়েছে আমরা তাদের আনুগত্য করতে পারি না এটা মুসলিমের আকিদা মনে রাখতে হবে হাদিস পরিষ্কার করে দিয়েছে বাদিরুবিল আমাল তোমরা আমলের মাধ্যমে ওই সমস্ত ফেতনার মোকাবেলা করো মুসলিম জারাতের অন্ধকারের মতো অন্ধকার যেমন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এরকম ভাবে ব্যাপকভাবে দ্রুত ছড়িয়ে পড়বে ইসমিহর রজুল মুমিনান ওয়ুমসি কাফেরান একজন ব্যক্তি সকালবেলা মমিন অবস্থায় উঠবে বিকালে কাফের হয়ে যাবে বিকালে মমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে দুনিয়া সে তার দিনকে বিক্রয় করবে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য হজায়ফারাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে অমর এবনে খত্তাব রাদি আল্লাহ তাল আনহুর কাছে আমরা একবার ছিলাম সেখানে বিভিন্ন ফিতনা নিয়ে আলোচনা হচ্ছিল অমর আব্দুল খত্তাব রাদি আল্লাহ তাল আনহু বললেন তোমাদের মধ্যে কে আছে এরকম যা আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম থেকে ফেতনা ফাসাদ সম্পর্কে হাদিস শুনেছ এক একজনে বলতে শুরু করলো কেউ বলল সালাদ তরক করা হবে সিয়াম তরক করা সাদাকা তরক করা হবে উনি বললেন যে না আমি এমন ফেতনা সম্পর্কে জিজ্ঞেস করছি আল্লাতি তামুজ মাউজাল বাহর যা সমুদ্রের তুফানের ন্যায় দ্রুত এবং শক্তিশালী ওই ফেতনা সম্পর্কে আমি জিজ্ঞেস করছি কালা হোজায় ফাফা আসকাতাল কম উপস্থিত লোকেরা চুপ থাকলো ফাকুল তো আনা আমি বললাম যে আমি শুনেছি এরপরে তিনি বললেন তো রাদুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তো রাদুল ফেতানু আলাল কুলু বেকাল হাসির উদান উদান মানুষের অন্তরের উপরে একের পর এক ফেতনা আপতিত হবে কাল হাসির চাটাইয়ের মতো খেজুর পাতার চাটাই যেমন একটার সঙ্গে একটা পাতা জুড়ে দেওয়া হয় ওদান ওদান এক একটা পাতার সাথে এক একটা পাতা এরকম যুক্ত হতে থাকে এমনি ভাবে মুসলিম জাতির উপরে একের পর এক ফেতনা আসতে শুরু করবে কলবিন সৌদা যেই কলব এই ফেতনাকে গ্রহণ করবে যে ফেতনার সঙ্গে নিজেকে জড়াবে যে ফেতনাটাকে পছন্দ করবে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যাবে আর যে কলব যে তাকে অস্বীকার করবে নুকিতা ফিহি নুক্তাতান তখন তার অন্তরে একটা সাদা দাগ পড়ে যাবে হাত্তা তাসির আলা কালবাইনে এরপরে দুইটা কলব হয়ে যাবে আলা আবিয়াদ মিসলে সফা একটা কলব হবে একেবারে সাদা স্বচ্ছ পরিষ্কার যেটা একেবারে সাদা পাথরের মতো লা তাদুর রুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াত ওয়াল আরদু ওই কলবে কোন প্রকার ফেতনা ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আসমান জমিন টিকে থাকবে কেয়ামত পর্যন্ত ওয়াল আখারু আসওয়াদু মুরবাদান আর অপর যেটা সেটা হবে একেবারে কালো হয়ে যাবে লা ওয়ালা এই কলপটা যখন একেবারে কালো হয়ে যাবে তখন সে কোনো ভালো জিনিসকে ভালো মনে করবে না খারাপকে খারাপ মনে করবে না ভালো মন্দের কোনো অনুভূতি তার থাকবে না ইল্লামা উশরে বামিন হাওয়াহু তার মনে যেটা চাবে সেটাই সে করবে কালা হোজাইফা ওয়াহাদ্দাস্তুহু হোজাইফা বললেন এরপরে আমি অমর আপনি খত্তাব আল্লাহ তালা আনহুকে বললাম ওয়া আন্না বাইনাকা বাইনাহা বাবান মোগলাকান আপনি এই ফেতনায় পড়ার কোনো সম্ভাবনা নেই কারণ আপনার মাঝে আর ফেতনার মাঝে একটা বন্ধ দরজা আছে একটা দরজা আছে বন্ধ করা আপনার মাঝে ফেতনা কাজ করতে পারবে না ইউসিক আইয়ুক সারা ওমর ইবনে খাত্তাব আল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন এই দরজাটা কি ভেঙ্গে যাবে নাকি খোলা হবে বলা হলো ভেঙ্গে যাবে অমর বিন খত্তা বললেন না বরং খোলা হলে তো ভালো হতো আবার লাগার সম্ভাবনা ছিল বললেন না এটা ভেঙ্গে যাবে অমর তখন বুঝতে পারলেন সেই বন্ধ দরজাটা নিজেই ওনাকে হয়তো হত্যা করা হবে ওনাকে মেরে ফেলা হবে সেটাই ইঙ্গিত করা হয়েছে এবং বাস্তবে তাই হয়েছিল এই হাদিসটা আছে সহি মুসলিমের তিনশো ছিয়াশি নম্বর হাদিস তিরমিজির তিন হাজার তিনশো চৌত্রিশ নম্বর হাদিস এবনে মাজার চার হাজার দুইশো চৌচল্লিশ নম্বর হাদিস মুস্তাদে আহমদের সাত হাজার নয়শো বাহান্ন নম্বর হাদিস আপনারা হাদিস তালাশ করতে গিয়ে নম্বর যদি না মিলে অসুবিধা নেই ফিতনার হাদিসগুলো তালাশ করবেন প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা অংশ আছে কিতাবুল ফিতান বাবুল ফিতান ফিতনার অধ্যায় অনেকে হাদিস তালাশ করে পায় না সালাতের হাদিস যদি আপনি হজের বয়ানে তালাশ করে পাবেন নাকি একজনের কুনুতের হাদিস খুঁজে পায় না মানুষ এত বোকা দিনের ব্যাপারে এটা আমাদের আফসোস লাগে দুনিয়াবি কোনো বই বলেন কোন অধ্যায়ে কোন লাইনে আছে তা পর্যন্ত খুঁজে বের করতে সমস্যা নেই হাদিসের ব্যাপারে তালাশ করতে গিয়ে সমস্যা পড়ে যায় প্রত্যেকটা হাদিসের মধ্যে কিতাবুল সালাত আছে কিতাবুল ইমান আছে কিতাবুল হজ কিতাবুল জাকাত কিতাবুল ফিতান প্রত্যেকটা আলাদা আলাদা বাপ কায়েম করা আছে অধ্যায় শিরোনাম দেওয়া আছে যখন কোনো হাদিস তালাশ করতে হবে আপনি মনে করেন হজ সম্পর্কেও কোনো হাদিস তালাশ করবেন আপনি কেতাবুল হজে চলে যান আপনি সালাতের কোন বিষয়ে কোন হাদিস তালাশ করবেন কেতাব সালাতে চলে যান আপনি সিয়াম সম্পর্কে কোন হাদিস তালাশ করবেন কেতাব সিয়ামে চলে যান ঠিক এরকম ভাবে আপনি যখন ফেতনা সম্পর্কীয় কোনো হাদিস তালাশ করবেন ওই হাদিসের কিতাবের সূচি দেখে নেন কিতাবুল ফিতান কোন জায়গায় আছে ওখানে তালাশ করা শুরু করেন এইভাবে আপনাদেরকে হাদিস তালাশ করার একটা যোগ্যতা অর্জন করতে হবে সামান্য কিছু হলে ফোন দেয় যে এসে হাদিস তো পাই নাই কোথায় তালাশ করলেন নাম্বার মিলে নাই আরে ভাই নাম্বার এক একজন এক এক রকম বসায় নাও মিলতে পারে আমরা যে নাম্বার বলি এটা হচ্ছে মাক্তাবায় সামিলার থেকে মাক্তাবায় সামিলার থেকে আমরা এটা সংগ্রহ করি মাক্তাবায় সামিলা হচ্ছে আমাদের কাছে কিতাব আছে যে কিতাব একটা সিডি এর ভিতরে প্রায় পঁয়ষট্টি হাজার কিতাব আছে আগে ছিল প্রথমে পাঁচ হাজার এরপরে করা হলো ষোলো হাজার আর এখন যেটা করা হয়েছে তা হলো পঁয়ষট্টি হাজার কিতাব আর এই পঁয়ষট্টি হাজার মানে পঁয়ষট্টিটা ভলিউম না এক একটা কিতাব বিশ খণ্ড পঁচিশ খণ্ড এইরকম পঁয়ষট্টি হাজার কিতাব আছে পুরা দুনিয়ার গ্রহণযোগ্য যত কিতাব আছে সব কিতাবগুলো এখন কম্পিউটারে চলে আসছে একটা সিডির মধ্যে সব কিতাবগুলো আছে আমরা ওখান থেকে ওগুলো সংগ্রহ করি যখন নোট করি আমরা তো ওখান থেকে কম্পিউটার থেকে এরকম কপি করে করে এই লেকচার শিট তৈরি করা হয় আপনারা যখন তালাশ করবেন তখন তালাশ করবেন ওই কিতাবের অধ্যায় খুঁজে বের করবেন যাই হোক বিষয়টা মনে পড়লো অনেকে প্রশ্ন করেন সেটা বলে দিলাম ফেতনার হাদিস আলোচনা হচ্ছিল আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম ফেতনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এরকম বলা হয়েছে قام فينا رسول الله صلى الله عليه وسلم قائما আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু দাঁড়ালেন দণ্ডায়মান হলেন ফামা তারাকা শাইআন ইয়াকুনু ফি মাকামিহি দালিকা ইলা কিয়ামিস সা ইল্লা হাদ্দাসাহু আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম ওই সময় থেকে কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছুই বয়ান করেছেন হাফেজাহু মান হাফেজাহু ও নাসিয়াহু মান নাসিয়াহু যার যেরকম যোগ্যতা সে অনুযায়ী সে হয়তো কেউ মুখস্থ রেখেছে কেউ ভুলে গেছে কেউ সংরক্ষণ করেছে আর কেউ ভুলে গেছে কদ আলিমাহু আসহাবহু হাউলায়ে আল্লাহর নবীর এই সাহাবীরা সকলেই জানে وإنه لا يكون منه الشيء فأذكره كما يذكر الرجل وجه الرجل إذا غاب عنه ثم إذا راه عرفه এরপরে তিনি বললেন যে আল্লাহর রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতনা সম্পর্কে যা কিছু বলেছেন আমরা যখন সেগুলো দেখি ওরকম চিনি যেরকম একজন লোকের সামনে আপনি সরাসরি কথা বললেন কিছুক্ষণ পরে তার থেকে দূরে চলে গেলেন কিন্তু তার ছবি আপনার মনে আছে এরপরে যখন আবার সামনে আসে তখন দেখলে চেনা যায় ঠিক এরকম ভাবে আল্লাহ রসুল সাল আলাই ওসাল্লাম আমাদেরকে সকল ফেতনা সম্পর্কে ক্লিয়ার করে গেছেন আমরা যখনই কোনো ফেতনা দেখি তখনই বুঝি আল্লাহ রসুল সাল্লাহ বলে গেছেন হাদিসটা আছে আবু দাউদের চার হাজার দুইশো বিয়াল্লিশ নম্বর হাদিস এমনি ভাবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম কিছু ফেতনা সম্পর্কে সাবধান করেছেন কেয়ামতের আগে যেগুলো ঘটবে লাল বায়ু বের হবে লাল বাতাস আবু হরা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াবাসুল্লাহু রিহান হামরা মিনাল ইয়ামান ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত ইয়ামানের থেকে লাল বাতাস বের না হবে বাতাসের সঙ্গে আগুন মিশ্রিত থাকবে লাল থাকবে কুল্লা এই বাতাসের প্রভাব হবে এরকম এই বাতাস ইমানদারদের যখনই নাকে ঢুকবে সঙ্গে সঙ্গে তারা মরে যাবে ওমা ইউনকিরুহান নাস মিন কিল্লাতি মান ইয়ামুতু মিনহা মাতা শাইখুন ফি বনি ফুলানিন মাতা জাজুজুন ফি বনি ফুলান ويسري على كتاب الله عز وجل فيرفع إلى السماء فلا يبقى على الأرض منه آية এভাবে মমিনরা আস্তে আস্তে মরে যাবে অতুলকিল আরদু আফলাজা কাবিদেহা মিনাজ জাহাবে আল ফিদ্দা এমনি ভাবে জমিন তার ভিতরে সংরক্ষিত স্বর্ণরৌপ্য এবং খনিজ সম্পদগুলো বের করে দিবে মানুষ খনিজ সম্পদ সম্পর্কে জানতে পাবে উত্তোলন করবে কিন্তু এরকম একটা মুহূর্ত আসবে যখন এই স্বর্ণরৌপ্য বের হবে ফালা ইউনতাফাও বিহা ওই দিনের পরে আর কেউ এর দ্বারা উপকৃত হতে পারবে না কোনো কাজে আসবে না ফাইয়ামুর বিহার রজল ফাইয়াদুল হবে রাজলিহি একজন লোক স্বর্ণের খনির কাজ দিয়ে যাবে স্বর্ণ পড়ে আছে পা দিয়ে লাথি মারবে আর বলবে ওয়াকুলু ফি হাদিহি কানা ইউক্তালু মান কানা ক্বাবলানা বলবে এই জিনিসগুলো নিয়েই তো আমাদের আগের লোকেরা মারামারি করেছিল ওয়াসবাহাতিল ইয়ামা লা ইউনতাফাউ বিহা অথচ আজকে এগুলো কোনো কাজে আসছে না قال আবু হুরায়রা ইন্না আব্বালা কাবাইল আরবে ফানাআন আল কুরাইশ আরব দেশের সর্বপ্রথম যে কমটা ধ্বংস হয়ে যাবে তা হলো কুরাইশ বংশ والذي نفسي بيده لا يوشك أن لا يوشك أن يمر الرجل على النعل وهي ملقاة كناس فيأخذ بيده ثم يقول كانت هذه نعال قريش في الناس দামি জুতা দেখবে বলবে এটা তো কোরাইশের লোকদের জুতা ছিল হাদিসগুলো আছে মোস্তাদারাকে হাকেমের আট হাজার পাঁচশো আটষট্টি নম্বর হাদিস ইতিহাফুল খেয়ার আল মাহারা এর সাত হাজার ছয়শো সত্তর নম্বর হাদিস এমনি ভাবে মুসলিম জাতি আল্লাহর রাসুল সাল্লাম মুসলিম জাতিকে সাবধান করেছেন তিনি বলেছেন তারাক্তুকুম আলা মিল্লাতিন আমি তোমাদেরকে স্বচ্ছ পরিষ্কার একটা দিনের উপরে রেখে যাচ্ছি লাইলুহা কানাহা রিহা যার রাত দিন সমান দিনের বেলায় যেমন সবকিছু স্পষ্ট দেখা যায় ঠিক এরকম ভাবে ইসলামের কোন বিষয় আল্লাহ নবী সাল্লাম স্পষ্ট রেখে যান নাই এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস কারণ অনেকেই মনে করে একদল হলো যাদেরকে দেশের মানুষ ভণ্ড পীর বলে অবশ্য পীর সবগুলোই ভণ্ড পীর জিনিসটাই ইসলামে যার কোনো অস্তিত্ব নেই তবু তাদের মধ্যে আবার গন্ডগোল আছে একদল পীর হক আর একদল পীর ভণ্ড এই ভণ্ড পীর যারা ওদের ভাষায় ভণ্ড পীর যারা তাদের বক্তব্য হল নব্বই হাজার কালাম তিরিশ হাজার জাহের ষাট হাজার বাতেন এগুলো পীরদের সিনায় সিনায় পাওয়া যাবে এগুলো কোরআন হাদিস পাওয়া যাবে না আর একদল হকানি পীর আমাদের ভাষায় সকলেই ভণ্ডবীর এটা স্পষ্ট এই হকানি পীররাও নিজেদের কিতাবে লেখে যেমন মনে করুন চরমনায় পীরদেরকে দেশের মানুষ হকানি পীর বলে তাদের একটা বই আছে প্রায় বইটি আছে বেদে মারেফাতের শেষ দিকে দেখবেন লেখা আছে ছয় লতিফার দিকির সম্পর্কে এটা কোরআন হাদিসের নেই তবে আল্লাহর অলিগণ আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা হিসেবে বের করেছেন ওরা হাদিসে নেই আল্লাহর রসুলাম বলছেন তারাক আমি তোমাদেরকে পরিষ্কার স্বচ্ছ দিন দিয়ে গেলাম যার রাত দিন সমান কোনো কিছু অস্পষ্ট নেই ওনারা বললেন লতিফার জিকির করতে হবে নইলে আল্লাহকে পাওয়া যাবে না এই ছয় লতিফার জিকির যে বুজুর্গ তৈরি করলেন তার আগে যারা মরে গেল তারা কি আল্লাহকে না পেয়ে মরে গেছে এমনি ভাবে আর একদল হকানি পীর দাবি করে এরা নিজেদের নামই দিয়েছে দাওয়াতুল হক এই দাওয়াতুল হক নামে যারা এই পীররা সব আলেম এদের বেশিরভাগ মুরিদরাও আলেম চর্মনাই তো বেশিরভাগ মুরিদ জাহেল মূর্খ কিন্তু দাওয়াতুল হকের আলে পীর যারা এরা সবই আলেম এবং বেশিরভাগ বড় বড় মাদ্রাসার মহাদ্দিস মোহতামিম মুফতি এই জাতীয় এই লোকগুলো এরও একে একই যা তাদের বক্তব্য কিতাবগুলো খুলে দেখবেন এই দাওয়াতুল হকের বহুল প্রচলিত কয়েকটা কিতাব আছে মারেফে মাসনবী কারণ মাসনবী শরীফ এটা সুফিদের কাছে কোরআন চেয়ে উত্তম মাসনবী শরীফ জালাল উদ্দিন রুমি নামে একজন কবি ছিলেন এই জালাল উদ্দিন রুমির কবিতার বইয়ের নাম হচ্ছে মাস্তাবিয়ে রুমি ওই কবিতার বইতে একটা কবিতা আছে সেই কবিতার তর্জমা করেছেন না কেতাবুল সে না ওয়াজু সে না জার সে পয়দা دین ہوتا ہے بزرگوں کے نظر سے پیدا না কিতাবুন সে কিতাব দিয়ে কোনো কাজ হবে না না ধরছে টাকা পয়সা দিয়ে কাজ হবে না দিন হতা হয় বুজুর্গুকে নজর সে পয়দা তোমার অন্তরে দিন পয়দা হবে দিন জাগ্রত হবে বুজুর্গের নজর দিয়ে বুজুর্গ নজর দিলে তোমার অন্তরে দিন পয়দা হয়ে যাবে এবারে আমরা আল্লাহ নবীর বক্তব্য শুনবো লাইলুহা কানাহা দিন রাত সমান তিনি কি বলছেন আমরা কোরআন হাদিস পড়ে দেখি আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম সারা জীবন তার চাচা আবু তালেবকে নজর দিয়েছেন নজরে কাজ হয়েছে মরার সময়ও নজর দিচ্ছেন বলছেন চাচা খালিদ তুমি বলো লাই ইলাহা ইল্লাল্লাহ লা এই সাক্ষীটা দাও এই সাক্ষী না দিলে তোমার সব জিরো আমি প্রায় বলে থাকি একজন লোক জিরো লেখলো কয়েক কোটি জিরো কোন মূল্য আছে একেবারে বসিলা থেকে ঢাকার অপার প্রান্ত পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জিরো লেখে শেষ করলো কোনো মূল্য আছে হ্যাঁ মূল্য হবে কখন যদি একটা এক আগে লেখা যায় একটা এক লিখলো এরপরে যখন একটা শূন্য দিবে কত হবে আর এক শূন্য দিলে কত হবে এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে ঠিক তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আশহাদু আল্লাহ ইলাহা বলে তাওহীদের সাক্ষী না দিবে আল্লাহর একগত্বের সাক্ষী না দিবে অতক্ষণ পর্যন্ত সে যত জিকির করুক যত তাসবি তাহলিল করুক যত ন্যাক আমল করুক কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম আবু তালেবকে বললেন তুমি বলো আসাদু আল্লাহ আবু তালেব সব জানতো বুঝতো বলার জন্য তৈরিও হয়েছিল তাফসির থেকে দেখা যায় কিন্তু মক্কার নেতারা তার পাশে সব বসা বলল আবু তালেব শেষ পর্যন্ত কি বাপ দাদার ধর্ম ত্যাগ করে যাবা তারা কি কম বুঝেছিল আবু তালেব মৃত্যুর সময় বলে ফেলল ইন্নি আলা মাঝহাবি আব্দুল মোত্তালেব বাপ দাদার ধর্মের উপরে আছে এই বলে মারা গেল আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও আমার জন্য সারা জীবন কাজ করেছে দুরুম নির্যাতন সহ্য করেছে আল্লাহর পক্ষ থেকে এবারে সুরায় কাসাসের আয়াত নাজিল হয়ে গেল তাহদি মান হে নবী আপনি যাকে পছন্দ করেন আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই ইন্নাকা তাহদি আপনি হেদায়েত দিতে পারবেন না মান আহ আপনি যাকে ইচ্ছে করবেন বরং আল্লাহ তাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করবেন মোহতাদিন হেদায়ত পাওয়ার যোগ্যকে সে সম্পর্কে তিনি জানেন আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হল আপনি আপনার হেদায়ত দেওয়ার অধিকার রাখেন না এরপরে যদি কোনো ব্যক্তি বলে ना किताबों से ना वाजों से ना घर से पैदा दीन होता है बुजुर्गों के नजर से पैदा বুজুর্গ নজর দিলে হেদায়ত পয়দা হয়ে যাবে এগুলো কি এই জন্য মনে রাখতে হবে এই যে পীরগুলো আছে এরা মানুষকে অনেক কাহিনী শোনায় আমি এটা প্রায় বলি এরা বিভিন্ন কাহিনী শুয়ে শুয়ে চিন্তা করে কি কাহিনী তৈরি করা যায় এরপরে সকালে উঠে বয়ান করে অমুক বুজুর্গের কাহিনী এটা ওই যে ক্লাস থ্রির বাংলা বইতে লেখা আছে এইখানে আমাদের মানা কিছু নেই নিজেদের খুশি মতো এইখানে আমাদের মানা কিছু নাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই নিজেদের খুশি মতো কাহিনী বানাই আমি বলছিলাম আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে রেখে যাচ্ছি একটা স্বচ্ছ পরিচ্ছন্ন দিনের উপরে যার রাত্র দিন সমান এখানে অস্পষ্টতার কোনো বিষয় নেই এমন নেই যেটা তৈরি করতে হবে এটা তোমরা বুঝবা না অনেক বিষয় আসতে পারবে এটা আপনারা বুঝবেন না এটা বুঝতে হলে মারেফত অর্জন করতে হবে এটা মারেফতের ভেদ এই সমস্ত কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ রসুল সাল আলহ্লাম এ সম্পর্কেও সাবধান করেছেন عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن الذين من قبلكم <clears throat> অবশ্যই তোমরা তোমাদের আগের লোকদের তরিকার অনুসরণ করবে শিব্রান বে শিবরিন বিঘাতে বিঘাতে অজেরান বে জেরাইন হাতে হাতে মানে সম্পূর্ণ রূপে তোমরা তাদের আনুগত্য করবে জোহরে দব্বিল এমনকি যদি তারা গুইসাপের গর্তে ঢুকে বরকত হাসিল করার জন্য গুইসাপের গর্তে গেলে বরকত পাওয়া যাবে অথবা অন্য কোনো কারণে যদি তারা গুইসাপের গর্তে ঢুকে লাত্তাবা তুমো তাহলে তোমরা তাতেও তাদের আনুগত্য করবে কলনা ইয়া রাসূল আল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ আমাদের আগের লোকদের আনুগত্য করব এই লোকগুলো বলতে আপনি কাদেরকে বুঝাচ্ছেন ইহুদি খ্রিস্টানদেরকে কি কলা ফামান তাহলে আর কারা তা না হলে আর কারা হবে অর্থাৎ এই জাতি এহুদি খ্রিস্টানদের হুবহু অনুসরণ করবে হাদিসটা সহি মুসলিমের ছয় হাজার নয়শো বাহান্ন নম্বর হাদিস এরপরে আল্লাহ রাসুল আরো সাবধান করেছেন গুলোকে সাজানো হবে আপনি দেখবেন আল্লাহর নবীর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে আমরা এই ধারাবাহিক আলোচনা শুরু করেছি ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা দেখবেন আল্লাহ রসুল কিভাবে এক একটা ফেতনা সম্পর্কে সাবধান করেছেন মসজিদ সম্পর্কে বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ কেয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত লোকেরা মসজিদগুলোকে নিয়ে প্রতিযোগিতা না করবে গর্ব না করবে মসজিদগুলোকে সাজাবে কারুকার্য করবে কে কার সুন্দর মসজিদ তৈরি করতে পারে তা নিয়ে প্রতিযোগিত হবে আপনারা জানেন এখনই আমাদের দেশে বিভিন্ন মসজিদকে সাজানো হয় কত দামি পাথর দিয়ে সাজায় অথচ গ্রামগঞ্জে অনেক মসজিদ কিনাই মসজিদ কোন ছাউনিও নাই খড়কুটো দিয়ে তৈরি করে আর এদিকে শহরের এক একটা মসজিদ এক একটা পাথরের যে মূল্য এক একটা পাথরের মূল্য দিয়ে গ্রামের একটা মসজিদ নির্মাণ করে দেওয়া যায় আল্লাহর রাসুল সাল্লাম বলছেন কেয়ামতার আগে এমনটাই হবে হাদিসটা আছে আবু দাউদের চারশো উনপঞ্চাশ নম্বর হাদিস নাসাইয়ের ছয়শো অষ্টআশি নম্বর হাদিস এবনে মাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিস মুস্তাদে আহমদের বারো হাজার তিনশো উনআশি নম্বর হাদিস মেসকাতে হাদিসটা আছে সাতশো উনিশ নম্বর হাদিস এমনি ভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু হাদিস বলেছেন এমনি আব্বাস থেকে বর্ণিত মা কাসুরাত জুনুব কওমিন ইল্লা যাখরাফাত মাসাজিদাহা যখন কোন জাতির গুণা বেড়ে যায় পাপ বেড়ে যায় তখন তাদের মসজিদগুলো সুন্দর সুসজ্জিত হয় অমা জখরাফত মাসা জিদুহা ইল্লা ইন্দা খুরুজ দাজ্জাল আর মসজিদগুলোকে সাজানোর প্রতিষ্ঠিত হবে তখনই যখন দাজ্জাল বের হওয়ার সময় কাছে এসে যাবে দুইটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এই যে যদি কোনো জাতির মধ্যে পাপ বেড়ে যায় তখনই তারা মসজিদগুলোকে সাজাবার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় দেখবেন যে মসজিদগুলোতে দিনের সহি কথা নাই কিন্তু সাজানোর প্রতিযোগিতা কেমনে মসজিদ সুন্দর করা যায় আকর্ষণীয় করা তোলা যায় এটা এই জন্য যাতে করে সালাতের মধ্যে খেয়াল চিন্তা চিন্তার স্বাভাবিক চলে যায় এরপরে বললেন মসজিদগুলোকে যখন সজ্জিত করা হবে তখন মনে করবে কেয়ামত দাজ্জাল বের হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কাছে বোঝা গেল এই সজ্জিত মসজিদগুলোর ইমামরা দাজ্জালের পক্ষ অবলম্বন করবে বর্তমানে এটাই হচ্ছে এটা আছে আসুনান ওয়ারেদা ফিল ফিতান ফিতান চারশো আঠারো নম্বর হাদিস এমনি ভাবে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন ইদা জাখরাফতুম মাসাজিদাকুম ওয়াহাল্লাইতুম মাসাহিফাকুম ফাদ্দিমারু আলাইকুম যখন তোমরা তোমাদের মসজিদগুলোকে সজ্জিত করবে এবং তোমাদের মুসহাফ কোরআনগুলোকে তোমরা একেবারে অলঙ্কারণ করবে ফাদ্দিমারু আলাইকুম তখনই তোমাদের ধ্বংস অনিবার্য আপনি একেবারে অক্ষর অক্ষরে মিলান দেখবেন যে এখন কোরআনকে এমন সুন্দর করে গিলাপ চালানো হয়েছে আমি সৌদি আরবে দেখেছি মক্কা মদিনা যাতে হজেরা হজ করতে গিয়ে কোরআন কিনে আনে কোরআনের যে গিলাপ তৈরি করা হয়েছে বা রেহাল তৈরি করা হয়েছে বাংলাদেশে এক লাখ টাকা দামের এক একটা রেহাল আছে ওখানের যে দাম পড়বে তাতে বাংলাদেশের এক লাখ টাকার উপরে পড়বে একটা রেহালের দাম একটা কভারের দাম আমার তখন এই হাদিসটাই মনে পড়ল হাদিসটা মুসান্নাফ ইবনাবি সাইবার তিরিশ হাজার দুইশো ছাত্রিশ নম্বর হাদিস কানজুল ওম্মালের ভিতরে আছে হাদিসটা তিন হাজার সাত আটত্রিশ হাজার চারশো বিশ নম্বর হাদিস এরকম বিভিন্ন কিতাব হাদিসটা আছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইদা জাখরাফতুম মাসাজিদাকুম যখন তোমরা তোমাদের মাসজিদগুলোকে সুসজ্জিত করবে একটা হচ্ছে প্রয়োজনীয় মসজিদ নির্মাণ করা আর একটা হচ্ছে সাজানো গুছানো অলঙ্করণ করা আল্লাহ রসুলাম বলছেন ইদা যখন তোমরা তোমাদের মসজিদগুলোকে সাজাবে এবং তোমাদের মুসাফ তোমাদের কিতাবকে কোরআনকে তোমরা একবার অলঙ্কৃত করবে আলাইকুম তখন তোমাদের ধ্বংস অনিবার্য এমনি ভাবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে সাবধান করেছেন মুসলিম জাতির সামনে সুদের ব্যাপক প্রচলন হবে আমরা ফেতনা সম্পর্কে আলোচনা করছি বিভিন্ন ফেতনা সম্পর্কে আলেমদের মধ্যে ফেতনা ঢুকবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি জামানুন এমন একটি মুহূর্ত আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু যখন ইসলামের শুধুমাত্র নাম থাকবে মুসলিমরা দাবি করবে আমরা মুসলিম মুসলমান ওয়ালা কোরআন ইল্লা রাসমুহু কোরআনের শুধুমাত্র রসম থাকবে তেলাওয়াত থাকবে ইয়ামুরুনা মাসাজিদাহুম মসজিদগুলোকে সুন্দরভাবে নির্মাণ করা হবে ওয়াহিয়া মিন যিকরিল্লাহি খারাবুন অথচ আল্লাহর জিকির থেকে মসজিদগুলো সম্পূর্ণভাবে খালি থাকবে বিরান থাকবে শাররু আহলি যালিকা জামান ওয়ালা মাউহুম সেই সময়কার সবচেয়ে খারাপ প্রাণী হবে আলেমরা মিনহম তখরুজুল ফেতনা তো ইলাইহিম তাউদ তাদের থেকেই ফেতনা বের হবে এবং তাদের মধ্যেই ফেতনা ঢুকে যাবে অর্থাৎ তারাই সে ফেতনা শিকার হবে এটা আছে আল জামে লে আহকামিল কোরআন লিল কুর্তুবি ইমাম কুর্তুবির প্রসিদ্ধ তাফসির আল জামে ও লে আহকামিল কোরআন এর বারো নম্বর খণ্ডের দুইশো আশি নম্বর পৃষ্ঠায় এমনিভাবে ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন ইয়াতি আলান নাস জামান ইয়া কুলুনা ফিহির রিবা মানুষের সামনে এমন একটা মুহূর্ত আসবে যখন তারা সুদ খাবে ক্বালা কিলা লাহুন নাস কুল্লুহুম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সব মানুষ কি সুদ খাবে ক্বালা মাল্লাম লাম ইয়াকুলহু মিনহুম নালাহু মিন গুবারিহি তাদের মধ্য থেকে যারা সুদ খাবে না তাদের গায়ে সুদের ধুলা লাগবে তাদের গায়ে সুদের না লাহুমিন গোবারিহি সুদের ধুলাবালু তার গায়ে রাখবে তার মানে সুদের কোনো না কোনো ভাবে তার স্পর্শ করবে হাদিসটা আছে মুস্তাদে আহমদের দশ হাজার চারশো দশ নম্বর হাদিস এমনি ভাবে কেয়ামতের একটা লক্ষণ হবে মুনাফিকরা কোরআন পড়বে ফেতনার যুগে মুনাফিকরাও কোরআন পড়বে এই কোরআন পড়বে তারা কোরআনকে জানার জন্য না বরং কোরআন দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কোরআন পড়বে আমরা লক্ষ্য করছি এদেশের বিভিন্ন নেতা নেত্রীরা এবং রাজনীতিবিদেরা যখন তাদের স্বার্থে কোনো আয়াতের প্রয়োজন হয় তারা কোরআন দিয়ে আয়াত পেশ করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সয়াতি আলা উম্মতি জামান আমার উম্মত উপরে এমন একটা সময় আসবে অচিরি এমন একটা সময় আসবে ইয়াকসুরু হিল কুররাউ সে সময় কারি শব্দের ব্যাপক প্রচলন কারি পাওয়া যাবে অনেক রাস্তা রাস্তায় কারি পাওয়া যাবে এখন দেখবেন টেলিভিশনে যারা ক্রাত পড়তে যায় কি সুন্দর সাজগোজ করে যায় পড়তে যাবে আল্লাহর কালাম তুমি ঠিক আছে রুমাল লাগাও পাখি পর অসুবিধা কি একটা উচ্চ দেড় হাত উচ্চ একটা টুপি পরবে মনে হয় যারা খ্রিস্ট এহুদিদের যে টুপি আছে এহুদিদের উচ্চ কালাঞ্চুয়া এই টোপ পরবে একটা এরপরে তারা সাজগোজ করে শোনা যায় নাকি তাদেরকে ড্রেসিং রুমে গিয়ে মেকআপ করতে হয় আল্লাহর রসুলাম বলেছেন আলা উম্মতি জামানুন আমার উম্মতের সামনে আমার একটি মুহূর্ত আসবে কুররাউ যখন কারি শব্দের ব্যাপকতা হবে কোরআন তেলাওয়াতকারীদের খুব ব্যাপক পাওয়া যাবে ও তাকিল্লুল ফুকাহাউ কিন্তু ফোকাহা কম কমে যাবে ফোকাহা বলতে কোরআন হাদিস থেকে মাসলা মাসার ইস্তেমবাদ করা শরিয়ার বিধান বয়ান করা এরকম যোগ্য লোকের সংখ্যা কমে যাবে এলমু এলেম কমে যাবে ওয়াকসুল হারাজ হারাজ বেড়ে যাবে কেইলাম আল হারাজ ইয়া রাসুল আল্লাহ সাহাবা একরাম প্রশ্ন করে হারাজ কি জিনিস কালা আল কতলু বাইনাকুম ব্যাপক হত্যা বেড়ে যাবে হারাজ মানে হত্যা ব্যাপকভাবে হত্যা বেড়ে যাবে খুনাখুনি বেড়ে যাবে আমরা পত্রপত্রিকা খুলে দেখি প্রতিদিন পত্রিকার পাতায় কোনো না কোনো খুন আছে এরপরে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন সুম্মায়াতি আলিকা সামানুন এরপরে আরেকটি সময় আসবে সেই সময় ইয়াকরাউন ইয়াকরাউল কোরআন রেজালুন কিছু লোকেরা কোরআন পড়বে লা ইউজাবিজু তারাকিয়াহুম কোরআন তাদের গলার ভিতরে যাবে না সুম্মায়াতি দাদা আলিকা সামানুন এরপরে আরো একটি মুহূর্ত আসবে ইহাবিলুল মুনাফিক ওয়াল কাফের আল মুশরিক বিল্লাহিল মুমিন মুনাফিক কাফের মুশরিক এরা মমিনদের সঙ্গে কোরআন নিয়ে ঝগড়া করবে মমিনদেরকে বলবে তোমরা কোরআন বুঝো না কোরআন এটা আছে মমিনদেরকে কোরআন বুঝাবে তারা মোনাফিকরা কোরআন পড়বে কাফের কোরআন পড়বে মুশরেক কোরআন পড়বে এরপরে মুসলিমদেরকে বুঝাবে সহি আলেম যারা তাদেরকে বলো তোমরা কোরআন বুঝো নাই তোমরা বিভ্রান্ত করছো মানুষকে এটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যখন কোরআন এবং হাদিসের সহি কথাগুলো বলা হয় আমাদেরকে বলা হয় আমরা নাকি যুবকদেরকে বিভ্রান্ত করছি আর যারা কোরআন এবং হাদিসের মৌলিক কথাগুলোকে চাপিয়ে যায় এড়িয়ে যায় বা তারা অপেক্ষা করে সেই লোকগুলো এদের দৃষ্টিতে খুব ভালো আলেম বুজুর্গ মানুষ এরা কারো সাথে সংঘর্ষে যায় না এরা খুব ভালো মানুষ কারো বিরুদ্ধে কোনো কথা বলে না আমাদের আফসোস হয় লোকদের উপরে কোরআনে সুরা নাজিল করা হয়েছে সুরা কাফেরুন কাফেরদের বিরুদ্ধে না পক্ষে সুরায় আবু লাহাব তাব্বাতিয়াদা আবি আহাব এটা কাফেরদের পক্ষে না বিপক্ষে বিপক্ষে বলা যাবে না এটা যদি তোমার কাছে ভালো হয় বিপক্ষে বললে তোমার কাছে কষ্টকর হয় তাহলে বোঝা গেল তোমার কোরআনের উপরে কষ্ট আছে আল্লাহর উপরে তোমার অভিযোগ আছে কারণ আল্লাহ তালা কোরআনে শয়তানের বিরুদ্ধে বলেছেন আল্লাহ তালা কোরআনে কাফেরদের বিরুদ্ধে বলেছেন মুনাফেকদের বিরুদ্ধে বলেছেন আল্লাহ সুবাহান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন কঠোর হতে বলেছেন ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুযু আলাইহিম হে নবী আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন মুনাফেকদের বিরুদ্ধে যুদ্ধ করুন এবং তাদের উপরে কঠোর হন এই নির্দেশটা কার তাহলে বোঝা গেল কঠোরতাও ইসলামে আছে কুফফারদের বিরুদ্ধে কথা বলা ইসলামে আছে কোরআন হাদিসে আছে এখন যদি কোনো ব্যক্তি বলে অমুক হুজুর মাশা আল্লাহ কারো বিরুদ্ধে কথা বলে না একেবারে কারোর সঙ্গে কোনো ঝগড়া নেই উনি সর্বজন প্রিয় উনি মুনাফিকদের কাছেও প্রিয় এহুদির কাছেও প্রিয় খ্রিস্টানের কাছেও প্রিয় শয়তানের কাছেও প্রিয় এই লোকগুলো কারা আল্লাহ রসুল সাহেব এদের সম্পর্কে সাবধান করেছেন আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম বলছেন খুব ভালো করে শুনুন ইন্না মা উম্মতি আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি যেটা ভয় করি উম্মতের জন্য যেগুলো আমি ভয় করি তার মধ্যে সবচেয়ে বড় ভীতিকর হচ্ছে মালু তাদের মধ্যে মাল বেড়ে যাবে ফাইয়াতা দাস ফাইয়াতা সাজু ওয়াক্তাতিলু এই মালের কারণ তারা পরস্পর ঝগড়া লিপ্ত হবে কত্লকে তার লিপ্ত হবে ওয়াইফতাহুল আহমুল কোরআন তাদের সামনে কোরআন খুলে দেওয়া হবে কোরআন ব্যাপকভাবে পড়াশোনা হবে এটা ভালো কোরআন পড়া ভালো কিন্তু উদ্দেশ্য যেন ঠিক মতো হয় সেটা বলা হচ্ছে ফায়াকরাহুল বাররুয়াল ফাজরুয়াল মুনাফিক নেককার ফাসেক মুনাফিক সবাই কোরআন পড়বে ফায়ুজাদিলুনাল মুমিনা এই কোরআন শিখবে তারা মুমিনদের সঙ্গে ঝগড়া করার জন্য সহিভাবে যারা কোরআন হাদিসের কথা বলে তাদের বিরুদ্ধে দলিল পেশ করার জন্য ইবতেগাল ফিতনাতি ইবতেগা তাবিলি এদের উদ্দেশ্য হচ্ছে ফেতনা সৃষ্টি করা এবং কোরআনের অপব্যাখ্যা তালাশ করা এইরকম ভাবে তারা কাজ করতে থাকবে হাদিসটা আছে আল মাসানি আহমদ সেইবানির কিতাব এটার মধ্যে দুই হাজার পাঁচশো আট নম্বর হাদিস এটা এমনি ভাবে আল্লাহ রাসুল বলেছেন সর্বপ্রথম ইসলামের যেই জিনিসটা উঠে যাবে তা হলো খেলাফত ব্যবস্থা আনাবি উমামাত আল বাহিলি আল্লাহ তার আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا ينقضن عرى الاسلام عروة عروة নিশ্চয়ই ইসলামের বন্ধন এক এক করে খুলে যাবে অরওয়াতুন বলা হয় মূলত দরজার করা এক একটা করা খুলে যাবে ফাকুল্লামা ইনকাজাত অরওয়াতান তাসাব্বাসান নাসু বিল্লাতি তালিয়াহা একটা দিক খুলে যায় মুসলিমরা পরেরটা ধরবে বাঁচার জন্য ইসলাম টিকে রাখার জন্য একটা কড়া খুলে গেছে পরেরটা ধরবে ওটা খুলে যাবে পরেরটা ধরবে এরকম ধরার চেষ্টা করতে থাকবে সর্বপ্রথম মুসলিম জাতির ফেতনার সর্বপ্রথম বড় ফেতনা যেটা হবে তা হচ্ছে মুসলিম জাতির খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আমরা লক্ষ্য করছি মুসলিম জাতির খেলাফত ব্যবস্থা কোথাও নেই কোরআন সুন্না মোতাবেক খেলাফত আলামিন আল্লাহর নবী যেভাবে খেলাফত কায়েম করেছেন খোলাফায় রাশেদার যেভাবে খেলাফত পরিচালনা করেছেন সেই রকম খেলাফত ব্যবস্থা কোথাও আছে খেলাফতই তো নেই খলিফা চলে গেছে পীরদের কাছে আগে ছিল দর্জিরা খলিফা এখন মানুষ একটু শিক্ষিত হয়েছে এখন আর দর্জিদেরকে খলিফা বলে না এখন খলিফা হলো পীরের খলিফা আর দলিল পেশ করে ঠিক ওই হাদিসগুলো দিয়েই যেগুলো হাদিসে খেলাফত ব্যবস্থা সম্পর্কে আছে কোরআনে বায়াতের কথা আছে হাদিসে বায়াতের কথাগুলো আছে আমরা বলি আছে আরো তো কিছু আছে ওগুলো দেখো মুসলিমের সই হাদিসটা পড়ো বাবুল ইমারাতি ওয়াল কদা মেশকাতে হাদিসগুলো আছে তোমরা পড়ো এগুলো পড়ো ভালো করে সেখানে যে কথা বলা আছে ইজা বুইয়া লি খালিফাতাইন ফাকতুল আখিরা মিনহুমা যখন দুইজন খলিফার বয়াত নেওয়া শুরু হয়ে যায় একজন খলিফা থাকতে আর একজন খলিফার বয়াত নেওয়া শুরু হয়ে যায় ফাকতুলুল আখিরা মিনহুমা তোমরা ওদের দুইজনের দ্বিতীয় জনকে কতল করে ফেলো সে যেই হোক না কেন কতল করে ফেলো এটা দেখে না তারা তখন বলে না না এই যে কতল করতে বলেছে এটা আমাদের এই পীরদের খলিফাদেরকে না এটা হচ্ছে রাষ্ট্রীয় খলিফা এক রাস্তায় মুসলিম দেশে একজন খলিফা থাকবে ওইখানে যদি কেউ খলিফা দাবি করে তাকে কতল করতে বলা হয়েছে আমরা বলি যখন আপনি কতল দেখলে বুঝতে পারলেন যে এটা কোনো ব্যক্তিগত খেলাফত না পীরদের খেলাফত না এটা রাষ্ট্রীয় খলিফা তাহলে বুঝতে হবে খেলাফত এবং বায়াত সম্পর্কে যতগুলো হাদিস এই সবগুলো হচ্ছে মুসলিম জাতির রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে পীরের বায়াত নেওয়া রশি ঝুলিয়ে বয়াত করা দড়ি ফেলে দিয়ে বয়াত নেওয়া দড়ি ধরো আর নইলে একজন একজন পিঠে হাত দাও বয়াত নাও আর বয়াতের ভাষাগুলো কি বয়াত ক্যা মাইনে সব্বুরি বাতों से और सब्बुरी कामों से ऊपर तरीकाए चिश्तिया कादिर नक्शाबंदिया मुजद्दिदिया के হাত মে ফকির লকির ও মুক্ত মুখকে নিজের নামটা বলার সময় কিছু কথা বলে ফকির লকির হাকির এই ফকির হাকির এরা লকিরের বায়াত করা হাদিসে নেই কোরআন এবং হাদিসের বায়াত আছে ঠিক এটা ভালো করে বুঝতে হবে সে কোন বায়াত সেই বায়াত হচ্ছে মুসলিম জাতের একজন খলিফাতুল মুসলিম থাকবে তাকে মুসলিমরা বায়াত দিবে গোটা বিশ্বের মুসলিম তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাফ হয়ে দেবে যুদ্ধ করবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আলী ইমাম জুন্নাতুন এমাম হচ্ছে ঢাল ঢালের আড়ালে থেকে যেরকম যুদ্ধ করে ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির একজন ইমাম থাকবে তার নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে যুদ্ধ করবে এটা খ্রিস্টানরা নিয়ে গেছে দেখেন না ওই যে পোপ কি জানি এখন বেনেটিক নাকি হ্যাঁ সে পদত্যাগ করেছে এখন আরেকজন বানাবার জন্য সবাই একত্র হচ্ছে ওরা এটা চুরি করে নিয়েছে মুসলিম জাতি যাতে করে খেলাফত ব্যবস্থা কায়েম আর করতে না পারে সেজন্য তারা বিকল্প আপনি দেখবেন পানি যদি এক জায়গায় জমা হয় আর বিকল্প আপনি খাল কেটে না দেন তাহলে বাঁধ ভেঙে ফেলবে বাঁধ ভেঙে পানি জায়গা মতো চলে যাবে এহুদি খ্রিস্টানরা খেলাফত ব্যবস্থা চুরি করার পরে ওরা একজন পোপের নেতৃত্বে গোটা দুনিয়ার খ্রিস্টান নিয়ন্ত্রণ করে এটা তো নিয়ে গেল মুসলিম জাতি এখন যাতে করে আবার খেলাফত ব্যবস্থায় ফিরে না আসে সেজন্য কারণ যখন তারা কোরআন পড়বে হাদিস পড়বে এই বায়াতের হাদিসগুলো জানবে তখন তারা দেখবে বায়াতবিহীন বরণ করলে জাহিরি মৃত্যু হবে তখন তারা বায়াত দিতে চেষ্টা করবে সেই সময় যদি সহি বায়াত দিয়ে ফেলে তাহলে আমাদের অবস্থা খারাপ হবে এই জন্য বিকল্প রাস্তা তৈরি করে দাও সেই বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে পীর মরিজি দিয়ে মুসলিম জাতির খেলাফত বা আজকে রাষ্ট্রীয় পর্যায়ের থেকে নামিয়ে দিয়ে পীর মুড়িদির মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতির খেলাফত ব্যবস্থার রাস্তাকে স্থায়ীভাবে বন্ধ করার চক্রান্ত করা হয়েছে এবং সেটা বাস্তবায়ন করছেন পীর সাহেবরা বয়াত কে আমাইনে সব্বরি বাতোं সে সব্বরি কামোं সে ওপর হাত ফকির লকির হাকির অমুককে তরিকায় তিস্তিয়া সাবরিয়া নকশাবন্দে মোজাব্বিদিয়া অমুক তমুককে এই সমস্ত বাদ আল্লাহ রসুল নিয়েছেন কোন সাহাবি নিয়েছেন এমনকি যে মাঝহাবের ইমামদের কথা তারা বলে সেই মাঝহাবের ইমামরা নিয়েছেন কোন মাঝহাবের ইমাম এই তিস্তিয়া তরিকে বয়াত নেন নাই ইমাম আবহানিকা নিয়েছেন ইমাম শাফি নিয়েছেন ইমাম মালিক নিয়েছেন কোন ইমাম নেন নাই ইমাম বুখারি নেয় নাই ইমাম বুখারি কোন তরিকে বয়াত নিয়েছিল এই জন্য মনে রাখতে হবে কোন ইমাম কোন আলেম এই সমস্ত বয়াত এগুলো সুফিরা তৈরি করেছে মুসলিম জাতির স্থায়ী ক্ষতি করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ইন্না আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভীতিকর যে বস্তুগুলো তার মধ্যে সবচেয়ে বড় একটা হচ্ছে তাদের মাল বৃদ্ধি হবে এই মাল নিয়ে তাদের মধ্যে গন্ডগোল লাগবে আর একটা হবে কি আর একটা হবে তারা কোরআন পড়বে ফাসেকরা কোরআন পড়বে পাপিরা কোরআন পড়বে মোনাফিকরা তারা মমিনদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে ও এরপরে যেটা আলোচনা করছিল খেলাফত ধ্বংস হবে আল্লাহ রসুল বলছেন যে আব্বাল হুন্নাইন আল হুকম প্রথম যে জিনিসটা ধ্বংস হবে তা হচ্ছে কি আল হুকুম হুকুমত খেলাফত ব্যবস্থা ধ্বংস হবে কারণ খেলাফত ব্যবস্থার মাধ্যমে মুসলিম জাতির রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয় ও আখের হুন্না আসলাত এবং সর্বশেষ ধ্বংস হবে সালাদ সালাদ ধ্বংস হবে নামাজ জামাত থাকবে না এটা ইতিমধ্যে শুরু হয়েছে এই সুফিরা প্রথম চুরি করেছে খেলাফত অবস্থা খেলাফত অবস্থার পরে এখন তারা বলা শুরু করেছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না হামলা কিসের উপরে আল্লাহ রাসুল সালাম যা বলেছেন সত্য হচ্ছে তিনি বলেছেন মুসলিম জাতির প্রথম যে জিনিসটা উঠে যাবে ধ্বংস হবে তা হচ্ছে খেলাফত ব্যবস্থা এবং সর্বশেষ যেটা হবে তা হবে কি কোনটা উঠে যাবে সালাত উঠে যাবে সালাত লাগবে না আল্লাহ বলছেন আকেমি সালাত আলে জিক্রি আল্লাহ স্মরণ করার জন্য সালাত কায়েম করতে স্মরণ হয়ে গেলে লাগবে না ওয়াবুদ রব্বাকে হাত্তা ইয়াতে কাল লাগবে না এই দলিল কোরআনের আয়াত পেশ ভুল ব্যাখ্যা করছে এগুলো কারণ হচ্ছে এই খেলাফতের মাধ্যমে মুসলিম জাতির রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয় সালাতের মাধ্যমে মুসলিম জাতির সামাজিক ঐক্য প্রতিষ্ঠা হয় আপনার আশ্চর্য হবেন কাতার যে সোজা করি সালাতের আল্লাহর রসুলাম বলতেন ইস্তাবু কাতার সোজা করো সাব্য সুসুবাকুম কাতারগুলো সোজা করো তার অসু সীসা গলা প্রাচীরের ন্যায় সোজা করো সীসা গলা প্রাচীরের ন্যায় সোজা করো তাপসিরে লেখে সীসা গলা প্রাচীর কেন বলল ইটের প্রাচীর কেন বলে নাই ইটের প্রাচীর ধাক্কা মারলে এক জায়গায় ভেঙে যায় বাকিটা থাকতে পারে আর সীসা গলা প্রাচীর যদি হয় পড়লে পুরোটা পড়বে না পড়লে পুরোটা দাঁড়িয়ে থাকবে অর্ধেক ভাঙবে অর্ধেক পড়ে যাবে তা হবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনে বলা আছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে কিরকম ইটের প্রাচীরের মতো না না কান্নাহুম বুনিয়ানুম মারসুস যেন তারা সীসা গলানো প্রাচীর সীসা গলানো প্রাচীর কেন বলল একজন শহীদ হলে আর একজন পালাবে না মরলে সবাই মরবে বাঁচলে সবাই বাঁচবে কেউ কাউকে ফেলে যাবে না এটা হচ্ছে কান্নাহম বুনিয়ানম সালাতে দাঁড়াইলে একই কথা বলতেন তার অসু এখনো মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন ইমাম সাবরা দেখবেন একামতের পরে কিছু কথা বলে তার অস্ত্র মানে সীসা গলা প্রাচীরের ন্যায় সোজা হয়ে যাও কেন আল্লাহ নবী ব্যাখ্যা দিয়েছেন তোমরা কাতারে আঁকাবাঁকা দাঁড়াইও না তাহলে আল্লাহ তোমাদের সামাজিক জীবনে তোমাদের মনের মধ্যে বক্রতা শত্রুতা সৃষ্টি করে দিবেন তাহলে সলাতের মাধ্যমে মুসলিম জাতির সামাজিক বন্ধন সামাজিক সেতু সামাজিক ঐক্য প্রতিষ্ঠা হয় আর খেলাফতের মাধ্যমে মুসলিম জাতির রাষ্ট্রীয় বন্ধন সৃষ্টি হয় এই জন্যই আল্লাহ রাসুল বলেছেন মুসলিম জাতির সর্বপ্রথম যে জিনিসটা ধ্বংস হবে তা হচ্ছে খেলাফত ব্যবস্থা আর সর্বশেষ যেটা ধ্বংস হবে তা হচ্ছে তালাব পীর সাবরা দুইটাই বাস্তবায়ন করছে প্রথমে তারা খেলাফত ব্যবস্থা চুরি করেছে এভাবে খেলাফত ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে চুরি করে ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে চুরি ঢুকিয়ে দিয়েছে এখন পীর সাহ জীবিত থাকতে তার বড় ছেলের নাম হয় শাহ কি হয় শাহ সাহ আর মারা গেলে হয় কি গদ্দি নাসিন পীর সাহ গদিতে বসে গেছে গদ্দি নাসিন পীর সাহ আবার আর একজনকে রিজার্ভ রাখা হয় যদি ওইটা আবার মরে যায় তাহলে আরেকজন হতে পারে অন্যদের হাতে না যায় যেন বর্তমান যে চরমনাপীর মারা গেল ফজলুল করিম সব মারা গেল তার পরবর্তীতে খেলাফত দিয়ে গেল নিজেদের সন্তানদের মধ্যে কজন দিচ্ছে জানেন দুইজন রেজাউল করিম আর ফয়জুল করিম কেন দুইজনকে দিল এক সময় তো দুই খলিফা হওয়ার কথা না যদি ওই হাদিস দিয়ে দেন খলিফা দুজন হতে পারবে না দুজনকে দিল নিজের সন্তান এছাড়া আরো দেশে দশ বারো জনকে আরো দিয়ে গেছে যাতে করে খেলাফত ব্যবস্থা পরিবার থেকে বের হয়ে না যায় এটা পরিবারের নিয়ন্ত্রণ থেকে যায় এই যে হাজার হাজার পীর বাংলাদেশে কয়েক লাখ পীর আছে আর এই পীরগুলো দেখবেন কেউ গরিব নাই পীর কোনো সময় গরিব থাকে না কারণ মুরিদদেরকে বুঝায় পীরের সঙ্গে দেখা করতে হলে খালি হাতে দেখা করা ঠিক না তো কিছু দিয়েই তারা দেখা করবে সারা দেশের ভ্যাট জমা করে করে তা ধনী হয়ে যায় বিনা লসের ব্যবসা এখানে ঝুঁকি নাই দুনিয়ার যে কোনো ব্যবসা করতে গেলে ঝুঁকি আছে পীর মুদি কোনো ঝুঁকি আছে নাকি আল্লাহ রাসুল সাল্লাম সাবধান করেছেন হাদিসটা আছে মুস্তাদে আহমদের বাইশ হাজার একশো ষাট নম্বর হাদিস যে মুসলিম জাতির আব্বালু হুন্না নকজান আল হুকমু ও আখিরু হুন্না সলাতু মুসলিম জাতির প্রথম ধ্বংস হবে তাদের খেলাফত ব্যবস্থা আর শেষে হবে গিয়ে সালাত এমনিভাবে মুসলিম জাতি দাজ্জালের আগমনকে অস্বীকার করবে দাজ্জাল সম্পর্কে আলোচনা বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সাইয়াকুন কওমুন মিন হাদিল উম্মতে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে ইউকাজ্জিবুন বিল রজম যারা পাথর ছুঁড়ে জেনাকারকে বিবাহিত জেনাকার বিচারকে পাথর ছুঁড়ে হত্যা করার বিধানকে অস্বীকার করবে ওয়াইয়াকু ওয়াইয়াকাজ্জিবুন বিদ দাজ্জাল এবং দাজ্জালের আগমনকে তারা মিথ্যা মনে করবে অয়ুকাজ জীবন হবে তুলোয় শামসিন মাগরিবিহা এবং পশ্চিম দিক থেকে যে সূর্যোদয় হবে তাও তারা অস্বীকার করবে অয়ুকাজ জীবন হবে আজাবিল কবর এবং কবর আজাবকে অস্বীকার করবে অয়ুকাজ জীবন বিশ্বাফা এবং কেয়ামতের মাঠে নবীগণ এবং সহিভাবে যারা জান্নাতের নিজেরা পার পেয়ে যাবে মমিনগণ তারা সুপারিশ করবে এটাকে অস্বীকার করবে অয়ুকাজ জীবন হবে কৌমিন এরকম ভাবে জাহান নামের আগুনে পোড়ার পরে একদল মানুষ যারা ইমান ছিল কিন্তু পাপ করেছে তারা মুক্তি পাবে এটাকেও তারা অস্বীকার করবে এরকম লোক বের হয়ে গেছে অলরেডি এদেশে বহু লোক আছে এরকম যারা কবর আজাবকে অস্বীকার করে বহু লোক আছে এরকম যারা জাহান নামে একবার যাওয়ার পরে মুক্তি পাবে অস্বীকার করে বহু লোক এরকম আছে যারা দাজ্জালের আগমনকে অস্বীকার করে হাদিসটা আছে জালালুদ্দিন সৈয়দির লেখা আব্দুল মনসুর এর পাঁচ নম্বর খন্ডের চারশো বাইশ নম্বর পৃষ্ঠায় মানুষ কবর উপর গড়াগড়ি করবে আর বলবে হায় আমি যদি এই কবরের ভিতর থাকতাম এই কবরে যে শুয়ে আছে তার জায়গায় আমি থাকতাম আল্লাহ রসুলাম তারপরে বলছেন দিন বালা মুসিবত আসবে এবং এর মাধ্যমেই দিনে বড় থাকতে হবে এমনি মাজার চার হাজার আটত্রিশ নম্বর হাদিস সাতত্রিশ নম্বর হাদিস এমনি ভাবে কেয়ামতের আর একটা লক্ষণ হচ্ছে ফিতনার সময় সময় খুব দ্রুত কেটে যাবে বলা হয়েছে এত কার আবুজ্জামান আমাল আল্লাহ রসুলাম বলছেন সময় খুব কাছাকাছি হবে দ্রুত ফুরিয়ে যাবে অয়ান কুসুল আমাল আমল কমে যাবে অয়ুলকা আশক্ষ মানুষের মধ্যে কৃপণতা বাড়বে অয়াকসুল হারাজু এবং মানুষের মধ্যে হারাজ বাড়বে কলা আমাল হারাজ সাহাবা জিজ্ঞেস করে হারাজ কি জিনিস কলা আল কতলু আল কতলু হত্যা হত্যা বেড়ে যাবে সহি বুখারির ছয় হাজার সাতত্রিশ নম্বর হাদিস এবং ছয় হাজার একষট্টি নম্বর হাদিস এরকম চাঁদের ব্যাপারে মতবিরোধ হবে আল্লাহ রসুলাম বলছেন মিন ইকতরাব ইন্তেফাকুল কেয়ামতের লক্ষণ যত কাছে আসবে তার মধ্যে একটা হবে এই ইন্তেফাকুল আহিল্লা চন্দ্র সম্প্রসারণ হবে আল লাইলাতিন চাঁদ দেখা যাবে প্রথম রাতেই মানুষরা বলবে হুয়া ইবনু লাইলা নে এটা তো দুই দিনের চাঁদ চাঁদ আসবে প্রথম দিনই দেখবে বলবে এটা তো গতকালকে বের হয়েছে দুই দিনের চাঁদ দেখা যায় এটা আল মৌজা মুস্তাকিল তাবারানি এর আটশো সাতাত্তর নম্বর হাদিস এরকম ভাবে আধুনিক প্রযুক্তি এমনভাবে আসবে যে তারা কথা বলবে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআতু কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না হাত্তা তুকাল্লিমাস সিবাল ইনসু মানুষ দরেন্দা হিংস্র পশুর সঙ্গে মানুষ কথা বলবে আপনারা জানেন বর্তমান এক তো হচ্ছে বিভিন্ন পশু তৈরি করে তার মাধ্যমে কথা বলানো এটা তো ভিন্ন জিনিস এখন বর্তমান বিজ্ঞানের এটা গবেষণা চলছে কিভাবে পশুদের ভাষা বোঝা যায় তাদের সঙ্গে কথা বলা যায় এরপরে বলছেন ওয়াহাত্তা তুকাল্লিমার রজুল আজবাতা সৌতিহি এমনকি মানুষ কথা বলবে তার কোমরে বাঁধা বেল্টের সঙ্গে অসেরা কানা আলিহি তার জুতার ফিতার সঙ্গে আপনারা জানেন এখন বর্তমান যে আধুনিক চিপ তৈরি করেছে কোমরের সঙ্গে বাঁধা হয় এবং জুতার ফিতার সঙ্গে লাগানো হয় এর মাধ্যমে মানুষ একজনের সঙ্গে কথা বলতে পারে আরও তৈরি করা হচ্ছে যেগুলো কেমনে আপনার রানের ভিতরে নেওয়া যায় হাদিসে আল্লাহ রাসুল বলছেন ফাখিজুহু তার রান তাকে খবর দিবে তার উরু তার রান তাকে খবর দিবে বিমা আহদাসা আহলুহু মিন তার পরিবার তার স্ত্রী সে ঘর থেকে চলে যাওয়ার পরে কি করেছে এটা বর্তমানে এটা জানেন আপনারা যে এই বেল্টের সঙ্গে চিপ লাগানো হয় তার খবর সব জানা যায় তথ্য লাগানো হয় বিভিন্ন গোয়েন্দাগিরি করা হয় এরপরে আল্লাহ রাসুল বলছেন তার রান কথা বলবে বিজ্ঞানীরা বর্তমানে চেষ্টা করছেন কিভাবে রানের গোষ্ঠের ভিতরে মেশিন ঢুকানো যায় আল্লাহ রাসুল যা বলেছেন সুনামের তিরমিজির এটা দুই হাজার একশো একাশি নম্বর হাদিস মেসকাতে আসা হাদিসটা পাঁচ হাজার চারশো উনষাট নম্বর হাদিস এরকম আরো অনেক কেতাব মুস্তাদারকে হাকেমের আট হাজার চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস মুসান্নাফ ইমনাবি আবি সাইবার ছয়শো চৌষট্টি নম্বর হাদিস এরপরে আল্লাহ রাসুলাম বলছেন আরো একটা লক্ষণ হবে ফেতনার আর একটা লক্ষণ সেটা হচ্ছে যে শাসক হবে কারা মুনাফিকরা আল্লাহ রাসুলাম বলছেন ইন্নামিন আশরাত ইসাহাতে আইয়ুদ আল আখিয়ার ওয়ুরফা আল আশরা আশরার ওয়াসুদু কুল্লা কওমিন মুনাফিকুহুম কেয়ামতের একটা লক্ষণ হচ্ছে এই ভালো লোকদেরকে অপমান করা হবে আর খারাপ লোকদেরকে মর্যাদা দেওয়া হবে এবং প্রত্যেক কমের মুনাফিকরা তাদের নেতৃত্ব দিবে এরপরে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন পাঁচটা মহাযুদ্ধ হবে আর আবদুল্লাহ ইবনে আমরিন কাল মালাহিমুন নাস খামসুন পাঁচটা বড় বড় বড় মহাযুদ্ধ হবে তদ মাদাত ইসনাতানি ওয়া সালাসুন ফি হাদিল উম্মাহ দুইটা আগের উম্মতে চলে গেছে এবং তিনটাই উম্মতে থাকবে মালহামাতুত তুর্ক ও মালহামাতুর রোম ওমাল দাজ্জাল একটা হচ্ছে তুর্কের সাথে মহাযুদ্ধ তুরস্কের মহাযুদ্ধ আর একটা হবে মালহামাতুর রোম রোমানদের সঙ্গে মহাযুদ্ধ ও দাজ্জাল আর একটা দাজ্জালের সঙ্গে মহাযুদ্ধ লাইসা বাদ মালহামাতুর দাজ্জালে মালহামাতুন দাজ্জালের মহাযুদ্ধের পরে আর কোনো মহাযুদ্ধ হবে না এটা কেতাবুল ফিতানের ভিতর আছে এক খণ্ডের চারশো চোদ্দ নম্বর পৃষ্ঠা এরকম আরো অনেক বড় বড় ফেতনার কথা ইনশাল আমরা আলোচনা করব বর্তমানে যে আরব দেশগুলি ফেতনা হচ্ছে এইগুলো সম্পর্কে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এগুলো দেখে ভয় পেলে চলবে না আমি এজন্য প্রায় বলে থাকি যে আমাদের মেঘ দেখে তুই করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে এই যে বিষয়গুলো আমাদের চলছে বর্তমান বিশ্বে এটা দেখে ভয় পেলে চলবে না আল্লাহ রসুল সাল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন এবং আস্তে আস্তে সেদিকে আগাচ্ছে আপনারা জানেন আমরা যেমন মুসলিমরা মসিহ মানে ঈসা আলাইসালাম আগমন করবেন বিশ্বাস করি ঠিক এহুদিরাও বিশ্বাস করে মাসি আসবে মানে দাজ্জাল দাজ্জাল আসবে সেই দাজ্জালের যদি অপেক্ষা করছে এবং সে দাজ্জাল এহুদি বংশের থেকে আসবে এবং সত্যিকার অর্থে হাদিস এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার পর্যায়ক্রমে আল্লাহ সুবহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন তালা মোহাম্মদ আলা আলিস